আয়সা রাদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি মনে করবে যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রবকে দেখেছেন সে ব্যক্তি মহা ভুল করবে বরং তিনি জিব্রাইল আল্লাহ সাল্লামকে তার আসল আকার ও চেহারায় দেখেছেন তিনি আকাশের দিক চক্রবাল জুড়ে অবস্থান করছিলেন